মতবাদ উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম এবং মুখ্য মতবাদ হচ্ছে সবচাইতে বড় ভ্রান্ত মতবাদ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে কোনো কিছুকে কোনো কাউকে জীবিত মৃত বা যে কিছুই হোক না কেন আল্লাহর সাথে শরিক করা অংশীদার স্থাপন করা এবং তাদের ধারণা যে আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের সাথে সাথে আল্লাহকে পাওয়ার উপায় হচ্ছে দেবী দেবতা অথবা অলি আউলিয়া হ্যাঁ সৎ লোক ভালো মানুষ তাদেরকে আল্লাহর অংশীদার স্থাপন করা এই ভ্রান্ত মতবাদ যদি থাকে কোনো ব্যক্তির অন্তরে তাহলে কোনো ভালো কাজ কাজে আসবে না অর্থাৎ কারো আকিদায় বিশ্বাসে কারো আমলে কর্মে যদি শির্ক থাকে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করার বিশ্বাস থাকে তাহলে অন্য অন্য যতই ভালো কাজ হোক না কেন কোনো ভালো কাজ কোনো আমল কাজে আসবে না সমস্ত আমল সমস্ত কর্ম ধ্বংস হয়ে যাবে তো লেখক বলছেন যে আলমাস আলাতুল উলা প্রথম মতবাদ জাহিলি যুগের মুশ্রেকদের বা কাফিরদের যারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে দাওয়াত তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তা অমান্য করেছিল তাদের মতবাদ কি যে ইন্নাহুম আব্বাদুনা বে ইশরাকি সলেহীন আতাহম তারা সৎ কর্মশীলদেরকে আল্লাহর শরিক করার মাধ্যমে আল্লাহর এবাদত বন্দীর ধারণা রাখত এত আব্বাদও না তারা এবাদত বন্দীর ধারণা রাখত যে আমাদের এবাদত বন্দী হবে কিসের মাধ্যমে সৎ কর্মশীলদেরকে আল্লাহর সাথে অংশীদার স্থাপিত করলে কোন ক্ষেত্রে ফিদুয়া আইল্লাহ আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে সৎ কর্মশীলদেরকে অলি আউলিয়াকে ভালো ভালো মানুষদেরকে কি করতে হবে অংশ দিতে হবে অর্থাৎ দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোয়া করে কাজ হবে না কার কাছে দোয়া করতে হবে অলি আউলিয়ার কাছে আল্লাহর যারা দোস্ত আল্লাহর যারা প্রিয় বান্দা যারা সৎ সলেহীন যারা শহীদ যারা ইসলামের জন্য সত্য দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ডাকতে হবে তাদেরকে ডাকলে তাদেরকে আহ্বান করলে তাদের কাছে দোয়া করলেই আল্লাহর কাছে তারা এই দোয়া এই আওয়াজ পৌঁছিয়ে দেবে এবং আল্লাহর এবাদত বন্দিগিতে শির করা দোয়ায় শির করা কারণ এই শিরটি খুব স্পষ্ট হয়েছিল যে দোয়া করলে তারা অলিয়া উলিয়ার কাছে দোয়া করত দেবী দেবতার কাছে দোয়া করত দেবী দেবতা যেগুলি পূজা করত মূর্তির আকারে মাটির বা পাথরের সেগুলি শুধু পাথরের পূজা করার উদ্দেশ্য ছিল না তার পিছনে অন্য কিছু ছিল তা কি ছিল সেই মূর্তিগুলি সৎ লোকদের প্রতিমূর্তি পাথরের পূজা করা কখনো উদ্দেশ্য ছিল না যত মুশ্রেক রয়েছে পৃথিবীতে তারা ওই শুধু পাথরের বা মাটির পুতুল তৈরি করে পূজা করে না ওর পিছনে এক ব্যক্তি আছে যেই ব্যক্তি কোনো কালে ছিল তাদের ধারণায় ছিল বা ছিল না সেটি আল্লাহ ভালো জানে ছিল এবং সেই ব্যক্তি অত্যন্ত সতলোক ছিল সুতরাং সেই সতলোককে ডাকতে হবে সেই সতলোকের কাছে দোয়া করতে হবে সেই সৎ লোককে সেজদা করতে হবে তাহলে কাকে সেজদা করা হবে আল্লাহকে সেজদা করা হবে সেই সৎ লোকের কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহর কাছে দোয়া করা হবে বা আল্লাহর কাছ থেকে সে নিয়ে দিবে সেই সৎ লোক মারা গেছে সুতরাং তার পূজা বা তাকে সেজদা করা বা তার কাছে দোয়া করা কেমন ভাবে হবে এই ক্ষেত্রে দুইটি রাস্তা তারা নিয়েছিল মুশ্রিকরা দুইটি পথ অবলম্বন করেছিল কোন কোন ওলির ক্ষেত্রে কোন কোন আল্লাহর নেকবান্দা সৎ লোকের ক্ষেত্রে তারা মূর্তি তৈরি করার রাস্তা নিয়েছিল যে মূর্তি পাথরের মূর্তি অথবা মাটি দিয়ে মূর্তি তৈরি করা পুতুল প্রতিমা তৈরি করে পূজা করা শুরু করলো পূজা কার ওই সৎ লোকের কিন্তু মূর্তির আকারে একটি রাস্তা এ নিয়েছিল আর আর একটি রাস্তা সেই লোক মরে যাওয়ার পরে তার যেখানে কবর হয়েছে অথবা তার কবর সেখানে থাকা সম্পর্কে ধারণা রয়েছে হয়েছে না হয়েছে সেটি আলাদা কথা কিন্তু ধারণা যে অমুক ওয়ালির কবর কোথায় আছে অমুক জায়গায় রয়েছে সুতরাং সেই কবরকে মাজারের নাম দিয়ে মাসাদের নাম দিয়ে আমার সাদ বলে আমাদের উপমহাদেশের লোকেরা ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা মাজার বলে সেই কবরের পূজা শুরু করেছে তাহলে শির পৃথিবীতে প্রাচীন যুগ থেকে এই দুই আকারে হয়ে আসছে হয় মূর্তির আকারে কিন্তু পিছনে আছে একজন সতলোক যে সতলোক মারা গেছেন তার মূর্তি তৈরি করে তার পূজা শুরু হয়েছে অথবা সেই সতলোক মারা গেছেন মারা যাওয়ার পরে তার কোথাও কবর হয়েছে সেই কবরের কবরে সেজদা করা শুরু হয়েছে সেই কবরের কাছে গিয়ে সেই মৃত ব্যক্তির কাছে দোয়া করা শুরু হয়েছে কারণ তাদের ধারণা যে তার কাছে দোয়া করলে আল্লাহর নৈকট্য লাভ হবে এবং এটি হবে আল্লাহর এবাদত বন্দেগি ইয়াতা আব্বাদুন বেশাকি সালেহীন কোন অসৎ লোকের কাছে তারা দোয়া করত না অসৎ লোকের এবাদত করতো না অসৎ লোককে সেজদা করতো না আর এই যে সেজদা করত দোয়া করত এগুলিকে তারা অনেকে এ কথা বুঝতো না যে এগুলি এবাদত সুতরাং এই এবাদত কার জন্য হইতে হবে একমাত্র আল্লাহর জন্য এ কথা বুঝতো না পিছনে ছিল অজ্ঞতা হয়তো বুঝতো না যেগুলি এবাদত বলতো যেগুলি হচ্ছে সম্মান এগুলি হচ্ছে তাদের মর্যাদা প্রকাশ সম্মান প্রদর্শন করছি যেমন যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে কবর মাজারে সেজদা করে তাদের কথাই বলি ভারত উপমহাদেশে বর্তমান এক শ্রেণীর মুসলিমরা নামাজও পড়ে কোরবানিও করে হজ জাকাতও করে আর তার সাথে কবর মাজারে সেজদা করে তাদের বক্তব্য বলি তারা কে যদি বলেন যে কবর পূজা তাহলে অসন্তুষ্ট হবে বরং আপনাকে যদি পারে তো শেষ করে দিব আপনাকে কবর পূজা আমরা পূজা করি আমরা কি হিন্দুদের মতো পূজা করি না কি করি সেজদা করি সেটি আলাদা কথা কিন্তু সেজদা কি তাদের মুরব্বী আহমদ রিজা খান লিখেছে বেরেলবি আহমদ রিজা খান যেহেতু সেজন্য বাংলাদেশে তারা নিজেদেরকে রেজবি বলে রিজবি বলে তাদেরকে বেরেলবি বলা হয় এই জন্য আহমদ রেজা খান বেরেলি ভারতের এক শহরের ছিল সে তো সে বলেছে যে সেজদা দুই প্রকার সব সেজদা এবাদত নয় সেজদা হচ্ছে দুই প্রকার এক প্রকারের সেজদা হচ্ছে সেজদা এবাদত তা আল্লাহর জন্য একবারে সুনির্দিষ্ট খাস নামাজের মধ্যে কার সেজদা বলছে না কবর মজারের জন্য করা যাবে কি আল্লাহর জন্য সেজদা সহ সেজদা তেলাওয়াত এসব কার জন্য আল্লাহর জন্য কিন্তু দ্বিতীয় প্রকারের সেজদা আছে তা হচ্ছে সেজদায় তাজিম হ্যাঁ সম্মান সূচক সেজদা তাজিমের জন্য সেজদা এবাদত না সুতরাং আমরা অলিয়া উলিয়াকে যে সেজদা করছি পীরকে যে সেজদা করছি মাজারে কবরে যে সেজদা করছি এই সেজদা এবাদত করলাম না তো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের এবাদত করলাম না তো এবাদত আল্লাহরই করি নামাজ তো পড়ছি আল্লাহর জন্য কোরবানি করলাম কোরবানির মৌসুমে আল্লাহর জন্য হজ করলাম আল্লাহর জন্য কিন্তু যখন মদিনার পানি আসে তখন মদিনে আসে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে আর নবী সাল্লামের কাছে সেজদা করে নবী সাল্লামের কাছে দোয়া করে যে মাদা দিয়া রসুল্লাহ বলে এটি হচ্ছে নবী করিম সাল্লামের সম্মান প্রদর্শন তাজিম তাঁর তো তাদের একটি ধারণা যে এবাদত নয় যার ফলে আল্লাহর এবাদত নিয়ে অন্যকে দিয়ে দিয়েছে কারণ তারা এসব এবাদত বন্দীগুলি কি এবাদতই মনে করে না বলে তাজিম আর এসব করার মাধ্যমে তারা মনে করে যে আমরা সৎ কর্মশীলদের আল্লাহর নেকবান্দাদের আল্লাহর আউলিয়াদের অলিদের আমরা সম্মান প্রদর্শন করলাম আর এই সম্মান প্রদর্শন করার মাধ্যমে তাদের মর্যাদা প্রকাশ করার মাধ্যমে আমরা তাদের যদি নৈকট্য লাভ করি তো তারা আমরা কি একা ছেড়ে জান্নাতে যাবেন না তাহলে কি করবেন তারা সুপারিশ করবেন তারা সাফাত করবেন আর তাদের সাফাতকে আল্লাহ নাকচ করতে পারবেন না তাই লেখক বলছেন ইউর ইদুনা সাফা আতাহম ইন্দাল্লাহ তারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর এবার বন্দীর ক্ষেত্রে তাদের সাফাতের তো যে আল্লাহর নিকটে এরা সাফাত করবে আব্দুল কাদির জিলানি বড় পীর সাহেব সাফাত করবেন আমাদের জন্য খাজা মমিনুদ্দিন চিস্তি সাফাত করবেন আটটসি মাঝভান্ডেরওয়ালা সরসিনা চরমনাইওয়ালা আমাদের জন্য সাফাত সুপারিশ করবেন তাই তাদের কবরে মাজারে গিয়ে সেজদা করে থাকে তাদের কাছে দোয়া করে থাকে এই হচ্ছে তাদের ধারণা আল্লাহর নিকটে তারা সাফাত করবে সবগুলি ভ্রান্ত ধারণা তাদের ধারণার কথা বলা হচ্ছে এবং তাদের আরো এক ভ্রান্ত ধারণা যে আল্লাহর সাথে এদের অংশীদার স্থাপন করা অর্থাৎ আল্লাহর কাছেও দোয়া করা আর অলি আউলিয়ার কাছেও দোয়া করা গস ইয়া গৌসুল আজম মাদাদ বলা ইয়া খাজা বাবা মাদিদ মাদাদ বলা ইয়া শাহজালাল বাবা মাদাদ ইয়া বায়োজিদ বস্তামি মাদাদ তো এসব যে বলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে মক্কার মুশ্রিকরা আরবের মুশ্রিকরা তারাও করতো এইরকম তারা কি ধারণা রাখতো লেজান নেহিম আন্নাল্লাহ ইহিব্বোজ তাদের এই সম্পর্কে ধারণা ভ্রান্ত ধারণা এই ছিল যে আল্লাহ এই কাজগুলি ভালোবাসেন অর্থাৎ আরবের মুশ্রেকদেরকে নেন প্রথমে আরবের মুশ্রেকরা মনে করত যে লাতকে যদি ডাকি হে লাত সাহায্য করো হে মানাত তুমি রুজি দান করো হে উজ্জা তুমি আমাদেরকে জয়ী করো হ্যাঁ হে হোবাল তুমি আমাদেরকে জয়ী করো তাহলে এই যে আমরা সৎ কর্মশীল লোকদেরকে আহ্বান করলাম ডাকলাম এটি আল্লাহ কি করেন ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন যে আমার ওলিদেরকে আমার বন্ধুদেরকে তোমরা ডাকো তাহলে আমাকে পাবে এই ধারণা আরবের মুশ্রিকদের ছিল ঠিক তেমনি মুসলিম ওম্মার যারা শিরকের দিকে আবার ফিরে গেছে নবী সাল্লামের ভবিষ্যৎবাণী যে অত কতদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না আল্লাহ তাকমুসাদ হাত্তা তালহাকা কাবাইল মিনম্মাতি বিল মুশরেকিন যতক্ষণ পর্যন্ত কিতাবু তহিদ এ অধ্যায়ের গত বছরে পড়াশোনা হয়েছে যে আমার অম্মতের এক শ্রেণীর লোকেরা বিভিন্ন গোত্রের কাবাইল উম্মতি আমার অম্মতের বহু বংশের লোকেরা বহু গোত্রের লোকেরা কিছু বাঙালি হবে কিছু উর্দু ভাষী হবে কিছু হিন্দি ভাষী হবে কিছু ইংরেজি ভাষী হবে কিছু আরবি ভাষী হবে কিছু মিশরের হবে কিছু সুডানের হবে তো কিছু ভারতের হবে কিছু ইন্দোনেশিয়ার হবে কাবাইল মিন উম্মতি আমার উম্মতের বিভিন্ন কাবিলা এবং গোত্র বংশের লোকেরা জাতির লোকেরা কাদের সাথে মিশে যাবে বিল মুশরিকের মুশরিকদের সাথে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে শির করায় তারা একাকার হয়ে যাবে তাদের মতো হয়ে যাবে কোরাইশদের শিরকের মতো শির করবে আরবের কুফার মুশ্রেকদের মতো শির করবে নবী করিম ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে কারণ নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেছেন এই ভবিষ্যৎ সম্পর্কে যে এমন একটা যুগ আসবে যে মুসলিমরা নামাজ পড়া সত্ত্বেও রোজা হজ জাকাত করা সত্ত্বেও তারা মুশরেক হয়ে যাবে তাদের ধারণা যে আল্লাহ এগুলি পছন্দ করেন ইয়া গাউসুল আজম মাদাত বলে যদি আব্দুল কাদির জিলানিকে ডাকি খাজা বাবার দরবারে যদি যায় আর চাদর যদি চড়া এসবগুলি কাজকে খারাপ মনে করে তারা যায় না গোনার কাজ মনে করলে কখনো যেত না তারা তারা মনে করে যে আন্নাল্লাহ ইহেব্বালিক আল্লাহ এই কাজগুলিকে ভালোবাসেন যেমন আরবের মুশ্রিকরা এই ধারণা রাখতো তেমন আজকালকার মুশ্রিকরাও এই ধারণাই রাখে এক দ্বিতীয় যে আল্লাহর সাথে সাথে এই যে অলি আউলি আছেন তারাও ভালোবাসেন তারাও এগুলি পছন্দ করেছেন ও আন্না সালেহিনা ইহিবুনা যত আল্লাহর ওলি নেক বান্দা সৎ বান্দারা রয়েছেন তারা ভালোবাসেন অর্থাৎ কেউ যদি বলে ইয়া গৌসুল আজম মাদাদ হে আব্দুল কাদির জিলানি বড় পীর বাবা মাদাদ ইয়া চিস্তি মাদাদ হে শাহজালাল বাবা মাদাদ এইরকম যদি করা যায় তাহলে এই সৎ কর্মশীল লোকেরা তারা এই আহ্বানকে এই দুয়াকে ভালোবাসেন যে বেটা ঠিক আছে তুমি সত্যি আমার অনুসারী আমার ভক্ত ঠিক আছে এইরকম তাদের ভ্রান্ত ধারণা মহান আল্লাহ রবুল আলমিন এই প্রসঙ্গে সাদ করছেন ওয়া মিন্দুন এ আরবের আর তাদের অনুসারী যারাই পর্যন্ত হবে তারা আল্লাহর সাথে সাথে ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কি করে তারা এবাদত করে আল্লাহ এবাদত বলে আখ্যায়িত করেছেন তাদের দোয়াকে তাদের আহ্বানকে তাদের আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করাকে তারা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করে এমন কিছুর এবাদত করে মালা ইয়াদুর রহম যা তাদের ক্ষতি সাধন করতে পারে না ক্ষতি করতে পারে না আব্দুল কাদির জিলানি ক্ষতি করতে পারেন না খাজা মৈনদের চেষ্টি কোনো ক্ষতি করতে পারে না শাহজালাল কোনো ক্ষতি করতে পারেন না লাত উজ্জা মানাত হোবাল যেমন কোনো ক্ষতি করতে পারেন না হ্যাঁ সরস্বতী আর তাদের দুর্গা আর অমুক আর তমুক হিন্দুদের দেবী দেবতা যত আছে তা কোনো ক্ষতি সাধন করতে পারে না লায়াদুর রহমান ওয়ালায়ান আর তাদের উপকারও আসতে পারে না কোন উপকারও করতে পারে না যদি উপকার করতে আল্লাহ ছাড়া কেউ পারত পৃথিবীতে তাহলে প্রথম প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম তার দুই মেয়ে যে জামাইকে দিয়েছিলেন সেই জামাইয়ের নাম কি ওসমান রাজি আল্লাহ নির্মম ভাবে জুল অত্যাচার করে তাকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে মদিনা মোনামরায় নবী করিমের পাশে কোরআন তেলাওতের অবস্থায় আর নবী করিম সাল্লাম সেখান থেকে একশো মিটার দূরেও না তার কাবার সাহায্য করতে পেরেছিলেন নবী করিম আলি সাল্লাম না বলবেন যে সাহায্য করতে পারতেন কিন্তু তিনি করেননি কথা বলবেন কাফের ওই কাজ করে না যে সাহায্য করতে পেরেও করব না কোন জায়গায় দেখা হচ্ছে একটা লোকের জুল অত্যাচার হচ্ছে দেখা গেছে একজন কাফের আল্লাহ বিশ্বাসী না পরকালে বিশ্বাস তারপরে হেল্প করছে সে করে না একজন সাধারণ মুসলিম একজন লোকের উপরে জুল অত্যাচার হচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখবে আর সাহায্য করবে না পারলে সাহায্য করবে পারলে সাহায্য করবে তাহলে একজন যদি সৎ মুসলিম হয় নেক মুসলিম হয় অবশ্যই সাহায্য করবে তার উপরে যদি নবী করিম সাল্লাহাম হন আর যদি সাহায্য করতে পারেন তো তিনি বসে থাকবেন তাকে তাকে তিনি দেখবেন তিনি জীবিত আমাদের মতোই জীবিত আর দেখছেন যে আমার চোখের সামনে আমার জামাই কিভাবে হত্যা করা হচ্ছে জুল অত্যাচার করা হচ্ছে পানি পর্যন্ত পৌঁছিতে দেওয়া হচ্ছে না তার ঘরে অবরোধ করে রাখা হয়েছে আর তিনি উদ্ধার করতে পারবেন অথচ তিনি উদ্ধার করলেন না একটা আওয়াজ তো দিতে পারবেন অনেক বিদাতিরা লিখেছে তাদের কিতাবে ফাজাইল আমলের জন্য বিশ্বাসলামের কবর থেকে অনেক সময় নাকি আওয়াজ এসেছে ওয়ালাইকুম আসসালাম গিয়ে পীর সাহেব গিয়ে সালাম করলো আর নবী সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম জি আর মুসাফা করার জন্য তারপরে যখন কাছে এসেছে পীর সাহেব বা মুরিদ ভক্তরা জি বিদাতপন্থীরা তখন নবী করিম মোবারক হাত এসছে এসো সালাম করো আব্দুল কাদি জিলানি বাবা এসছো তুমি সালাম করো অনেক দূর থেকে তুমি বাগদাদ থেকে এসছো আহমদের ফাই তুমি অনেক দূর মেসর থেকে এসছো সালাম করো পাঁচশো পাঁচপান্ন হিজড়ির ঘটনা মিথ্যা ডাহা মিথ্যা ঘটনা যা ফাজাইল হজে মজুদ রয়েছে এইভাবে যদি নবী করিম সাল্লাম যদি সালামের ডাকে সাড়া দিয়ে ওয়ালাইকুম সালাম বলতে পারেন মোসাফা করতে কেউ যদি আগ্রহের সাথে আসে তাহলে হাত বাড়িয়ে দিতে পারেন চুমন দেওয়ার জন্য যে অম্মতের লোকেরা হে পি সাহেবেরা তোমরা চুমন দাও হাতে এ করতে পারেন তো জামাইকে উদ্ধার করলেন না কেন এটি কি গুনার কাজ নয় যেই নবী আমাদেরকে শিখেছে তোমার ভাইয়ের সাহায্য করো জুলুম করলেও সাহায্য করো আর মজলুম হলেও সাহায্য করো মজলুম তার উপরে জুলুম হচ্ছে সাহায্য করো বুঝতে পারছেন সাহাবারা বুঝতে পারলেন জালেমকে কি করে সাহায্য করবো নবী সাল বললেন তাকুফহু আনি জুলমে জুলম করছে অত্যাচার করছে হাতটা ধরে নাও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দাও হ্যাঁ জুলম করতে বাধা দাও খবরদার না হাত উঠাতে পারবে না তুমি একে মারতে পারবে না কেন তুমি এই অন্যায় করতে এসছো নবী করিম পেরেও এই আদেশ করছেন ওম্মদকে আর তিনি সাহায্য করলেন না সাহায্য করলেন ওমর রাজি আল্লাহ তালানোর শ্বশুর সাহেবের সম্মানিত শ্বশুরের দ্বিতীয় খালিফা ফজরের নামাজে একেবারে কবরের কাছাকাছি পাশে রিয়াজুল জান্নার পাশে মেহরাবে তিনি এমামত করছেন ফজরের নামাজে তেলাওয়াত চলছে সেই সময় অগ্নি পূজক মজুসি এসে আক্রমণ করে শহীদ করে দিল রাজি আল্লাহ তালানহ ওমর রাজি আল্লাহ তালানহকে নবী সাহায্য করতে পেরেও করলেন না না পারলেন না পারলেন না বলবেন না পারলেন আর করলেন না কোনটা বলবেন কবর পূজারীদেরকে জিজ্ঞাসা করেন যদি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যদি সাহায্য না করতে পারেন তাহলে আর কে পারবে আবাকর সিদ্দিক পারবেন ওমর উসমান পারবেন আলী রাজি আল্লাহ তালান নবী সাল্লাম আলী রাজি আল্লাহ তালান শহীদ হচ্ছেন আহ ফজর নামাজ রাস্তায় শহীদ করে দেওয়া হচ্ছে খারেজি জালেমরা এরাকে সাহায্য করতে পারলেন হাসান রাজি আল্লাহ শহীদ হয়ে যাচ্ছেন বিষ দিয়ে দেওয়া হচ্ছে খাবারে নবীলাম একটা আওয়াজ ওয়ালিকুম আসসালামের আওয়াজ দিতে পারেন হ্যাঁ বিদাতপন্থীদেরকে আর আপন নাতিকে একটু আওয়াজ দিতে পারলেন না হাসান সাবধান আজকে খাবার খেয়েও না বিষ দেওয়া আছে বলতে পারলেন না না পেরেও করলেন না পেরেও করলেন না নাকি না সামান্য সন্দেহ আছে আপনাদের যে পেরেও নবী সাল্লাম চেয়েছেন যে শহীদ হোক হোক না শহীদ হোক তো ইচ্ছা করে শহীদ করতে হবে নাকি ইচ্ছা করে নিজেকে শহীদ করতে হবে এটা কি ইসলাম আছে ইচ্ছা করে সংগ্রাম করতে হবে ইচ্ছা করে জেহাদ করতে হবে তারপরে শাহাদাত সামনে চলে আসো বরণ করতে হবে কিন্তু ইচ্ছা করে শুধু আসো এ কাপের আমাকে মেরে দাও আমি শহীদ হতে চাই কিন্তু ইসলামে আছে নাকি ইসলামে নেই কিন্তু আর কত নেবেন নবী করিম স্বয়ং ওহদের মাঠে রয়েছে হামজা রাজি আল্লাহ তালানো শহীদ হয়ে যাচ্ছেন নবী সালাম উদ্ধার করতে পারলেন বললেন যদি নবী করিম সাল্লাম কারো উপকার না করতে ওলায়ন ফাহম উপকার করতে পারবেন না আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারেন আর ক্ষতি সাধন করতে পারেন তাহলে কোথায় জিলানি কোথায় চিস্তি কোথায় আর কেউ কোথায় আর কেউ কোথায় হাজার হাজার কবর মাজার যেসব বের পূজা হচ্ছে আর যেসব কবর মাজার ওয়ালাদেরকে আহ্বান করা হচ্ছে যে বাবা উদ্ধার করো বাবা উদ্ধার করো কবর পূজারীদের কথা শোনায় কিছুদিন আগে আমাদের কয়েক ভাই এসে বললো যে কবর পূজারীরা বলছে যে এরাকের ওপর যত গোলা বর্ষণ হলো যদি বড় পিসাহের মাজার না থাকতো তো এরাকের অস্তিত্বই থাকতো না দেখছেন কবর পূজার একটা সীমা আছে আরে বাবা যদি অস্তিত্বই থাকতো না অস্তিত্ব শুধু টিকে আছে বেঁচে আছে এরাকটা আব্দুল কাদির জিলানির জন্য তা আব্দুল কাদির জিলানি একটা কোন বললেই তো সারা পৃথিবীতে যারা ওইখানে চড়ে এসছে তাদেরকে শেষ করে দিতে পারে উঠিয়ে নিয়ে গিয়ে ওদেরকে আটলান্টিকে ডুবিয়ে দিতে পারে এটা করতে পারেন না তিনি ঠিক কিনা অ্যাটলান্টিকের পাশেই তাদের বাস ওই জালেমদের সেই জালেমগুলিকে উঠিয়ে নিয়ে গিয়ে ডুবিয়ে দিতে পারে যেমন আল্লাহ রব্বুল আলম করেছেন লুত আলী ইসলামের জাতিকে কেন করেন না পেরে করেন না আব্দুল কাদি জেলেন না পারেন না পারেন না আল্লাহ বলছেন পারেন না ওই আবদুন মিন্দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের তারা ইবাদত করে পূজা করে মালায়াদুর রহম ওই সব তাদের ক্ষতি সাধনও করতে পারে না ওয়ালায়ানভাও তাদের উপকারও আসতে পারে না না আর এই মুশ্রিকরা পত্তলিকরা কবর মাজার পূজারীরা অলি আউলিয়ার পূজারীরা তারা বলে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে তাদের কিতাবাদিতে লিখে তাদের বক্তব্য বলে এবং তাদের মনে এই ভ্রান্ত শিরকি বিশ্বাস আছে কি যে এরা আমাদের সুপারিশকারী আল্লাহর নিকটে আল্লাহর কাছে এরা আমাদের সুপারিশ করবেন আব্দুল কাদির জিলানি সুপারিশ করবেন খাজা মনুদ্দিন চিস্তি সুপারিশ করবেন শাহজালাল আটরচি মাইজ ভান্ডারি এসসিনা ফুরফুরা এরা জনপুরি এরা সব আমাদের সুপারিশ করবেন সুরাই ইউনুস আয়াত নম্বর আঠারো মহান আল্লাহ আরো এরশাদ করছেন এ মুশ্রেকদের ভ্রান্ত ধারণা সম্পর্কে যে তারা মনে করে যে আল্লাহ ছাড়া অলিয়া আউলিয়াকে ডাকলে এই অলি আউলিয়ারা আল্লাহর নিকটে পৌঁছে দেয় মানুষকে সরাসরি নিকটে যাওয়া যায় না সিঁড়ি লাগে তারা উদাহরণ দেখিছে সিঁড়ি লাগে ছাদের উপর আসলে সিঁড়ি বয়ে দুই তলায় এসছেন ওই রকমই সিঁড়ি হচ্ছে অলিয়া উলিয়া হচ্ছেন সিঁড়ি আউলিয়া তাদের ভ্রান্ত ধারণার কথা আল্লাহ খণ্ডন করে বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে বন্ধু বলে ওলি বলে সাব্যস্ত করেছে গ্রহণ করেছে তাদের ধারণা তারা কি বলে মানা বোধম আমরা এদের পূজা করি না এই জন্য দেখবেন কবর পূজারীদেরকে যদি বলেন যে কবর পূজা মাজার পূজা এমন কথা বলছেন আমাকে একজন এক কবর ওই রকম বলছে আমি যখন আমার আলোচনাতে বারবার কবর পূজা ব্যক্তি আলোচনা চলছে তার সাথে আর পাক আছে কবর পূজারি কথায় কথায় আমি বলছি যে এই যে ভারত উপমহাদেশ কবর পূজা আর মাজার পূজা বলছে কেমন কথা বলছেন একবার বলে উঠলো কবর পূজা মাজার পূজা আমরা কেন পূজা করি পূজা তো হিন্দুরা করে পূজা তো হিন্দুরা করে দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা হিন্দুরা করে আমরা কোথায় পূজা করি মানে কেন সেজদা করা পূজা নয় বলছেন না মাজারে সেজদা করা পূজা নয় পূজা নাই পীরকে ডাকা দোয়া করা তার কাছে পূজা নয় বলছে না পূজা নয় পূজা নয় আল্লাহ বলছেন হ্যাঁ তাদের কথা মা না বোন তার বলছে আমরা পূজা করি না কি করি তাহলে আমরা যা কিছু করি যদি অলিয়া উলিয়াকে সেজদা করি কবরে যদি সেজদা করি তাদের কাছে যদি দোয়া করি উদ্দেশ্য আমাদের যাতে করে তারা আমাদেরকে নিকটবর্তী করে দেয় এল আল্লাহ আল্লাহ আল্লাহ নিকটবর্তী করে দেয় আল্লাহর কাছে পৌঁছে দেয় সরাসরি আমাদের পৌঁছা আমাদের ক্ষমতায় নেই সম্ভব নয় কারণ আমরা ভাগা আমরা গুনাগার কত রকমের পাপ করছি গুণা করছি সুতরাং আমাদেরকে পৌঁছিত হইলে ওই রকম নেক লোকদেরকে ধরতে হবে তাদের মাধ্যমে যেতে হবে আল্লাহ এবং তার রাসুল এই মাধ্যমের কথা কি শিখিয়েছেন কিসের মাধ্যম শিখিয়েছেন তাহলে মাধ্যম লাগবে না লাগবে না কি বহুবার বলেছি কিসের ইমানের মাধ্যম লাগবে বিশ্বাস লাগবে কার প্রতি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি তকদিরের প্রতি রসুলদের প্রতি কিতাবের প্রতি না যেসবের প্রতি বিশ্বাস আল্লাহ করতে বলেছে ইমানের মাধ্যম লাগবে ইমান সুন্দর হইতে হবে আর ও আমেলুসলে হাত সৎ আমল ভালো আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে দান খেরাতের মাধ্যমে মাতা পিতার সেবার মাধ্যমে আত্মীয়দের সাথে সুসম্পর্কের মাধ্যমে নেক আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে হবে এ হচ্ছে মাধ্যম কিন্তু তারা মাধ্যম চিনতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে এবং তারা অনুকরণ করেছে জাহিরি যুগের মুশ্রেকদের আবু জাহাল আবুল আহাবের আবু জাহাল আবুল আহাবের পথ ধরেছে আর আবু জাহাল আবুল আহাব মক্কার মুশরেকের তারা কোন পথ ছিল নু আলি ইসলামের জামানার মুশরেকদের পথ ছিল যারা বলতো কালু তারা বলেছে আলে হাতাকুম তোমাদের দেবী দেবতাকে ছেড়ে দিও না এই নু আলি ইসলামের কথা শুনে ওয়ালা ওয়াদ্দা ওয়াদ নামক দেবতাকে ছেড়ে দিও না ইয়াগুস ইয়াউক নাসার এসব বড় বড় দেবী দেবতা আছে আল্লাহর ওলি এদেরকে ছেড়ে দিও না নু আলি ইসলামের কথা শুনে লেখক বলছেন আদম এই ছিল এতক্ষণ ভ্রান্ত ধারণা মুশ্রিকদের পত্তরিকদের যে কোনো যুগের মুশ্রেক হোক নোয়া সালামের যুগের প্রথম মুশ্রেক দল আর তারপরে যুগে যুগে যত মুশ্রেক পত্তলিক এসেছে আজ পর্যন্ত কেমত পর্যন্ত যত মূর্তি পূজক অথবা কবর কবর পূজারী যে কেউ হোক না কেন তাদের এই ভ্রান্ত ধারণা এ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তাদের কি করলেন বিরোধিতা করলেন আর এটি হচ্ছে সবচাইতে বড় সমস্যা এটি হচ্ছে সবচাইতে বড় সমস্যা জটিল সমস্যা বলছেন আদম আলা এটি সবচাইতে বড় সমস্যা সারা পৃথিবীর সবচাইতে বড় সমস্যা হচ্ছে পত্তলিকতা কবর মাজার পূজা আল্লাহ ছাড়া অন্যের বন্দী আল্লাহ ছাড়া অন্যের পূজা এ হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেই সমস্যার কারণে আল্লাহর আজাব দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় তুফলেহু তাহলে কি হবে মুক্তি পাবে তাহলে মুক্তি মুক্তির পথ হচ্ছে লা এলাহা উপাস্য নেই নেই যেমন লাত উজ্জা মানাত হোবাল ওয়াদ সোয়া ইয়াকুস ইয়াউব তেমন নেই দুর্গা সরস্বতী এসব নেই তেমন নেই জেলানি চিস্তি শাহজালাল ইসা আটরজি মাইজ ভান্ডারি এসব নেই লা এলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই সবগুলি বাতিল উপাসনা করো তাহলে বাতিল উপাসনা বাতিল উপাস্য তারা নবী করিম সাল্লাহ সাল্লাম কি নিয়ে আসলেন ফাত আবিল এখলাস সুতরাং এখলাস নিয়ে আসলেন মানে নির্ভেজাল এবাদত নির্ভেজাল এবাদত একমাত্র আল্লাহ এখলাস খুলুসিয়াত অন্তরের খুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য সমস্ত এবাদত বন্দীকে সুনির্দিষ্ট করা লা এলাহা নাকচ করে দেওয়া বাতিলের পূজাকে আর একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য এবাদতকে খাস করা ও আখবর আন্নাহুদ্দিন উল্লাহ আর জানিয়ে দিলেন নবী করিম সাল্লাম যে আল্লাহর মনোনীত দিন হচ্ছে একমাত্র আল্লাহর এবাদত বন্দী করা একমাত্র আল্লাহর সামনে চিন্তা করা একমাত্র আল্লাহর কাছে দোয়া করা একমাত্র আল্লাহর জন্য জবাই করা এ হচ্ছে আল্লাহর দিন আল্লাজি আরসালাবিহি জামিয়ার রসুল যেই দিন নিয়ে যেই জীবন বিধান নিয়ে আল্লাহ রবুল্লা আলমী সমস্ত আম্বে এবং রসুলগণকে প্রেরণ করেছেন সমস্ত রসুলদের দাওয়াত ছিল এই কোরআনে করিমে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন জায়গায় বিভিন্ন পন্থায় এ কথা উল্লেখ করেছেন ওয়ালাকাত বা আসনা ফিকুল্লে উম্মাদিন রসুল্লাহ প্রত্যেক জাতিতে আমি একজন করে রসুল প্রেরণ করেছি আর সবার দাওয়াত ছিল কি আনে আবদুল্লাহ এই মর্ম নিয়ে এই মর্মে পাঠিয়েছি তাদেরকে রসুল করে আনে আবদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে অজতানিবুত তাগুত তাগুত থেকে বেঁচে থাকবে আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে ইবাদত থেকে বেঁচে থাকবে ওমা কাবলে কামিন রসুল হে নবী আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি ইল্লা নুহি এলেই সবাইকে ওহি করেছি আমি আনা আমার ছাড়া আর কেউ উপাস্য নেই মাবুদ নেই সত্য মাবুদ নেই বাতিল তারা সাব্যস্ত করেছে কিন্তু আল্লাহর দিনে এর কোনো স্বীকৃতি নেই ইল্লা আনা আমার ছাড়া ফা বদন সুতরাং একমাত্র আমার এবাদত বন্দী করা পা বদন তাহলে বাতিলকে অস্বীকার করতে হবে আর হককে প্রতিষ্ঠা করতে হবে তাহলে তৌহিদ এখলাস নিষ্ঠা আপনার আসবে তাই আল্লাহ রবুল আলমিন আর এক আয়তে বলছেন ফামাইয়াকফর বিল্লাহ যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আল্লাহ ছাড়া অন্য কেউ অস্বীকার করলো যে আমার মাহবুদ আর কেউ নেই অস্বীকার করলো তারপরে ইউ উমিন বিল্লা করলো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো অস্বীকার না করে আল্লাহর প্রতি ইমানের দাবি করলে তার নাম হবে কি মুশরিক বুঝতে পারলেন না পারলেন আমার কথা অস্বীকার করলেন না যে আট রসি যাওয়া ঠিক আছে ওরসে যাওয়া মাইজ ভান্ডারিও ঠিক আছে ফুরপুরা যাওয়া ঠিক আছে বাগদাদ শরীফও ঠিক আছে আজমির শরীফ ঠিক আছে আর নামাজ রোজা তাও তো করতে হবে জরুরি নামাজ রোজাও করতে হবে আর ওরসের মেলাও যেতে হবে অলি আউলিয়ারও আল্লাহ হক দিয়েছেন আর নামাজ রোজা হজ্জাকা তাও করতে হবে এর নাম কি মুশরেক কারণ আল্লাহকে দিল আর অন্য কেউ দিল তো শরিক করলো হ্যাঁ পার্টনারশিপের এর মানে আর তৌহিদ মানে একমাত্র আল্লাহর জন্য সমস্ত এবাদত বন্দি খাস করা ফামাইয়াকফর বৃত্ত আগত আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা অস্বীকার করতে হবে এ কথাই লা এলাহার মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন ইল্লাহ আর তারপরে আল্লাহর জন্য এবাদত বন্দীকে খাস করতে হবে আর এক দল আছে যারা এদের মতোই কোনো পার্থক্য নেই তারা বলছে যে আমরা কোনোটাই করি না আমরা এসব ঝামেলাতে নেই আমরা কবর মাজারের ধার ধারি না আমরা দেবী দেবতা দুর্গা সরস্বতী সতীরও ধার ধারি না আমরা লাত হবাল ওই সবেরও ধার ধারি না আর আমরা নামাজ রোজারও ধার ধারি না তাদের নাম কি তাদের নাম হচ্ছে নাস্তিক আরবিতে হেদ বলা হয় তাদেরকে দাহরিয়া বলা হয় কারণ আল্লাহ তাদের কথা কারণ আরবদের মধ্যে পত্তলিক বেশি ছিল মুশরেক বেশি ছিল আর নাস্তিক খুব কম ছিল সংখ্যালঘু তারা ছিল হাতে গোনা কয়েকজন হয়তো ছিল সেই জন্য আল্লাহ রব আলমিন মাত্র একটি আয়তে তাদের কথা উল্লেখ করেছেন ওয়াকালু মাহাজি ইল্লা হায়াতনা দুনিয়া তারা বলতো যেহেতু পৃথিবী পৃথিবী প্রাকৃতিক সিস্টেম চলছে যে প্রাকৃতিক প্রাকৃতিক বলছে না প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত আসলে বন্যা হলে পত্র পত্রিকায় কি লিখছে এসব নাস্তিক পত্রিকা প্রাকৃতিক দুর্যোগ আজাব এলাহি লিখছে না প্রাকৃতিক দুর্যোগ মুসলিম দেশের পত্র পত্রিকা লিখছে না লিখছে না তাহলে পত্র পত্রিকা প্রচার মাধ্যমগুলি আমাদের দেশের নাস্তিক প্রচার মাধ্যম মনে রাখবেন ধোকা খাবেন না যে মুসলিম দেশ থেকে বেরোচ্ছে সেই জন্য একবারে সব মুসলিম লেভেল আর মাঝে মাঝে মিলাদ লিখি দিল মাঝে মাঝে ওই চেহলম হচ্ছে কার যে কে মরলো কে কার মৃত্যু দিবস কার জন্ম দিবস আর ভাবলেন যে সব ইসলাম ইসলাম মাসাল্লাহ না নাস্তিক পত্রিকা প্রাকৃতিক দুর্যোগ আরবদের মধ্যে তাদের সংখ্যা কম ছিল তাই আল্লাহ বলছেন তারা বলতো যে মাহিয়া ইল্লা হায়াতনা দুনিয়া এ তো পার্থিব জীবন আসছে আর যাচ্ছে এই তো আল্লাহ আল্লাহর কথা তো তারা বিশ্বাস করতো না এই তো প্রাকৃতিক সিস্টেম আর কি সবকিছু প্রকৃতি আর প্রকৃতি নামো তো নাহিয়া কেউ মরছি আর কেউ আসছি পৃথিবীতে জীবন নিয়ে আসছি কেউ জন্ম নিচ্ছে কেউ মরছি নামো তো নাই অমায়ু হলে কোনা ইল্লা দাহার আর আমরা যে মরছি বা আমরা যে পৃথিবী থেকে চলে যাচ্ছি কিসের মাধ্যমে হ্যাঁ কাল সময়ের আবর্তন বিবর্তনে সময় যাচ্ছে এই ছোট থেকে বড় হলে সাবালক হলেন তারপরে বিরুদ্ধ হলেন তারপরে মরে গেলেন বা কোন একটা দুর্ঘটনা ঘটলো মরে গেলেন অমায়ু হলে কোন ইল্লাদাহার যুগ জামানা সময় কালই আমাদেরকে ধ্বংস করছে এই দাহার শব্দ থেকে প্রাচীন যুগের অলমাইকে আমরা নাস্তিকদেরকে দাহরিয়া বলতেন আর মুলহেদ বলতেন মুলহেদ মানে যারা অস্বীকারী এলহাদ থেকে এলহাদ মানে অস্বীকার করা এরা বর্তমান যুগে তারা কমিউনিজমে বিশ্বাসী মার্কসবাদে বিশ্বাসী মাওবাদে বিশ্বাসী সবগুলি হচ্ছে কমিউনিস্ট যদিও তাদের সংখ্যা বেড়েছে কিন্তু আজকেও আজকের পৃথিবীতেও তাদের সংখ্যা কম এরা যারা নাস্তিক আর যারা পত্তলিক বা কবর মাজার পূজারী তারা একই পর্যায়ের লোক সব সমান কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তারা সবাই সমান কোন দিক দিয়ে পার্থিব হুকুমের ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে এরাও কাফের ওরাও কাফের যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে সে দেবী দেবতার আকারেই করুক আর কবরের আকারে মাজারের আকারেই করুক মুশরেক কাফের এরাও ওই রকমই যারা বলবে আল্লাহ নেই হ্যাঁ নাস্তিক তারাও কাফের মুশরেক কারণ তারা তারা আল্লাহকে অস্বীকার করেছে তার সাথে সাথে তারা মনের পূজা করেছে মনে বলে নেই নেই ব্যাস তারা আম্বি এবং রসুলদের দাওয়াত অমান্য করেছে সুতরাং এরা কাফের মুশ্রিক তাদের সমান সবাই এরা সমান লেখক তারপরে বলছেন যে ও মিনাল আমাল ইল্লাল খালিস আল্লাহ রব সমস্ত রাসুলদেরকে এই দাওয়াত নিয়ে পাঠালেন তৌহিদের আল্লাহর একত্রের এবং জানিয়ে দিলেন যে কোন আমল কবুল হবে না এখলাস নিষ্ঠা ছাড়া মানে একমাত্র আল্লাহর জন্য কাজ যদি না হয় একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস না হয় একমাত্র আল্লাহর এবাদত বন্দীগী যদি না হয় তাহলে আল্লাহ কোনো আমল কবুল করবেন না না নামাজ না রোজা না হজ না জাকাত না অন্য কোনো আমল কোন আমল কবুল হবে লাউক বলে মিনাল আমালে আমল কবুল হবে না ইল্লাল খালিস খালেস আমল ছাড়া যেটি আল্লাহর জন্য একমাত্র ও আখবর আরো জানিয়ে দিলেন নবী করিম সাল্লাম মানব জাতিক আন্না মানফা আলা মাস্তাহাসানুফকাদ হর্রামাল্লাহ আর যেই ব্যক্তি নিজের পছন্দ মোতাবেক পুজো পাঠ করবে এবাদত বন্দী করবে যে আমাকে এটা ভালো লাগছে তাই করছে আর একদল বলছে আমাকে এই ভালো লাগছে তাই করছে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো এলাকায় যে শির চলছে তার নিজের পছন্দ মোতাবেক মিশরের লোকেরা আহমদ রেফাইর মাজারের পূজা করে মিশরের যারা কবর মাজার পূজারি সৈয়দা জৈনাবের পূজা করে সৈয়দ বদবির পূজা করে ঠিক আছে ভারতে খাজা মেহন্দি চিস্তি এছাড়া হাজার হাজার আরো রয়েছে পাকিস্তানে অনেক মাজার রয়েছে বাংলাদেশে অনেক মাজার রয়েছে যারা যেই দেশে রয়েছে নিজের নিজের হ্যাঁ, উপাস্যদের তারা পূজা করে থাকে সেজদা করে থাকে তাদের কাছে দোয়া করে থাকে এটা কি এর এর ভিত্তি কিসের ওপর লেখক বলছেন ইস্তেহসানের ভিতর মানে নিজের পছন্দ চয়েস কাউকে ভালো লাগছে আটরসি যেতে আটরসি যাচ্ছে কাউকে ভালো লাগছে মাছ ভান্ডারি যেতে মাছ ভান্ডি যাচ্ছে কাউকে যেতে ভালো লাগছে পুরপুরা পূর্ব হয়ে যাচ্ছে কাউকে কাউকে ভালো লাগছে শস্যিনা যেতে শস্যিনা যাচ্ছে কাউকে ভালো লাগছে চরমনায় যেতে চরমনাই যাচ্ছে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন রসুলাম জানিয়ে দিলেন যে যেই ব্যক্তি নিজের পছন্দ মোতাবেক এবাদত করবে পুজো পাঠ করবে ফাকাদ হারাম আল্লাহ আলহি জান্না তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন কারণ শির্ক হচ্ছে নিজের চয়েসের ব্যাপার এটি আল্লাহ কৃত ব্যাপার না আর একজন মমিন মুসলিমের এবাদত বন্দেগি নিজের চয়েস মোতাবেক না আমার চয়েসের কোনো এখতিয়ার নেই কোনো দখল নেই আপনার চয়েসের কোনো এখতিয়ার নেই নামাজ পড়ছেন আপনার চয়েস মোতাবেক না লাকুমুল ইসলাম আদিন আল্লাহ বলেছে তোমাদের জন্য আমি চয়েস করেছি ইসলামকে দিন স্বরূপ তোমাদের জন্য আমি বাছাই করেছি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে সতেরো রাখাত ফরোজ বারো রাখাত সুন্নাতে রাতে বা এক রাখাত তিন রাখাত পাঁচ রাখাত সাত রাকাত বেতর এটি আমার চয়েস আপনার চয়েস কোন মানুষের চয়েস না আল্লাহ রব আলমিনের চয়েস আল্লাহ আর মুশরেকদের পুজো পাঠ হচ্ছে নিজের চয়েস মোতাবেক তাই বলছেন যেই ব্যক্তি নিজের চয়েস মোতাবেক নিজের বাছাই মোতাবেক এবাদত করবে পুজো পাঠ করে ফাঁকা হারাম আল্লাহ আলহিল জান্না তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন ইঙ্গিত করা হয়েছে সুরা মায়েদার ওই আয়াতের দিকে যে আয়াত আল্লাহ ইরশাদ করেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ জেনে রেখো যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে শরিক করে ফাঁকা ধারাম আল্লাহ আলী জান্না তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন জান্নাত হারাম মানে জান্নাত তাদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ হারাম মানে নিষিদ্ধ ওমা ওয়াহুন তাদের স্থান হচ্ছে জাহান্নাম আমিন আনসার তাই বলছেন ওমা ওয়াহুন তাদের ঠিকানা স্থান হচ্ছে জাহান্নাম আর এই সমস্যা এই যে তহিদ এবং শির তহিদ প্রতিষ্ঠা করতে হবে আর শিরকে নির্মূল করতে হবে মুছে ফেলতে হবে পৃথিবী থেকে এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আনে এবদুল্লাহ আল্লাহর এবাদত করো তহিদ প্রতিষ্ঠা করো ওয়াজতানিবু তাগুত আর তাগুত থেকে বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে তো এই যে সমস্যাটি তহিদ আর সিরকের তহিদ এবং সিরকের দ্বন্দ্ব এই মাসলার কারণে এই সমস্যার কারণে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে সারা পৃথিবীর মানুষকে দুইটি ক্যাম্পে ভাগ করে দিতে পারেন দুইটি ক্যাম্পে ভাগ করে দিতে পারবেন এক ক্যাম্পের মানুষের নাম হচ্ছে মমিন বলছেন তাফার রাকান্না মমিন কাফের মমিন মমিন কারা মমিন কারা আল্লাহ যেইভাবে ইমান নিয়ে আসতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম যেইভাবে ইমান নিয়ে আসতে বলে সেইভাবে ইমান নিয়ে এসছে ফাইন আমানু বেমিসলে মা আমান তুম বে আল্লাহ বলছেন তারা যদি ইমান নিয়ে আসে কিরকম যেই রকম ইমান হে সাহাবারা তোমরা নিয়ে এসেছ ওই রকম ইমান লাগে সাহাবাই কেরামদের ইমানে কবর মাজার পূজা ছিল মানব রচিত বিধান ছিল দেশের মুসলিম দেশের প্রধান বিচারপতি হিন্দু হবে ছিল বর্তমান পাকিস্তান পাকিস্তান পবিত্র স্থানের প্রধান বিচারপতি হিন্দু একটি শোক সংবাদ শোনেন মুসলিম জাতির মুসলিম জাতির শোক সংবাদ এর চাইতে বড় শোক আর কিছু হয় না মাতম করা উচিত এ মুসলিম জাতির ওপর মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এক দলের নাম হচ্ছে আহলে ইমান আর এক দলের নাম হচ্ছে কাফেরুন কলিয়াইহাল কাফেরুন লা আবুদ মা তাবুদুন মমিনরাকে আল্লাহ বলতে বলছেন যে তোমরা বলে দাও হে কাফেরগণ তোমরা যে সবের এবাদত করো পূজা পাঠ করো তা আমরা করি না আমরা করতে পারি না না এখন করি না অতীতে করেছি না ভবিষ্যতে করব কোনোদিন না ওয়া ইন্দাহা ওয়া কাতিল আদাওয়া তাহলে দুই ভাগে বিভক্ত হয়েছে মানুষ পৃথিবীর যত মানুষ আছে নাস্তিক পত্তলিক কবর পূজারী সব একদিকে মুশরে কাফের বিদিন বিধর্মী সব একদিকে আর একদিকে হচ্ছে আহলে ইমান যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে রাসুলের প্রতি ইমান নিয়ে এসছে কিরকম যেমন সাহাবাইকের আমরা নবী সালামের প্রতি ইমান নিয়ে এসে বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে এমন ইমান নিয়ে আসতে হবে এইরকম ইমান নিয়ে আসতে হবে দুই ভাগে যখন বিভক্ত হয়েছে তখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে হক এবং বাতিলের লড়াই হবে না হবে না হক এবং বাতিলের তখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ওয়াইন তাহা ওয়া কাতিল আদাওয়া তখন শত্রুতা সৃষ্টি হয়েছে শত্রুতা সৃষ্টি হয়েছে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে সতর্ক করে দিয়েছেন শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও হে ইমানদার মানুষেরা আউলিয়া আমার শত্রু আর তোমাদের শত্রুকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না তারা তোমাদের শত্রু আমি আল্লাহ আমার শত্রুতা আমার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে যে আল্লাহ এক তোমাকে শুধু ডাকবো না অলিয়া উলিয়াকে ডাকবো আল্লাহ তোমার এবাদত বন্দি করব না আমরা দেবী দেবতার পূজা করব। হে আল্লাহ তোমাকে মানবো না আমরা প্রাকৃতিক জীবন যাপন করি জি আদু আল্লাহর শত্রু এবং আল্লাহর দিনের অনসারী যারা তাদের শত্রু মমিনদের শত্রু এই শত্রুতা প্রাচীন যুগ থেকে শুরু হয়েছে নো আলি সালামের যুগ থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তার আগে সব ছিল কানান্নাস আন্নাস আল্লাহ বলছেন কানান্নাস আন্নাস ওয়াহেদা মানব জাতি মানব কুল কি ছিল একই জাতি ছিল সবাই ছিল মোমেন আদম আলহিসাম তার ছেলেরা দীর্ঘ যুগ ধরে একটি উম্মত ছিল যখন দেখলো যে দুই ভাগে বিভক্ত হলো তখন সত্যের সন্ধান দেওয়ার জন্য সত্যের পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী এবং রসুলদেরকে প্রেরণ করলেন সুসংবাদ দেওয়ার জন্য সতর্ক সাবধান করার জন্য নু আলি ইসলামকে আল্লাহ প্রথম রসুল হিসাবে প্রেরণ করলেন যে যাও তাদেরকে সাবধান করো আর শির ছাড়তে বলো তাদের শত্রুতা প্রাচীন যুগ শত্রুতা সুতরাং মমিন এবং কাফের শত্রুতা থাকবে না থাকবে না না মুসলিমের মমিনের মিত্রতা থাকবে আল্লাহর শত্রুদের সাথে আল্লাহ রসুলের শত্রুর সাথে থাকবে থাকবে না আর এটি হচ্ছে এব্রাহিম আলী ইসলামের আদর্শ অনেক মুসলিমরা এই বিভ্রান্তিতে রয়েছে যে ধর্ম হচ্ছে অন্তরের এটি হচ্ছে সেকুলারিজম এটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম কোথায় বাইরে নাই ধর্ম কোথায় অন্তরে শুধু ধর্ম ব্যক্তি জীবনের ব্যাপার আর ভিতরে থাকবে শুধু সুতরাং বাইরে প্রকাশ পাবে না এমন কি বিবাহ সাদীর ক্ষেত্রে প্রকাশ পাবে না তাই একজন মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে কাফের মুশ্রেকদের সাথে বিবাহ আদান প্রদান ইহুদিন আসারদের সাথে তাদের সাথে মিত্রতা কি জন্য কারণ তারা মনে করে যে ধর্ম হচ্ছে ভিতরের ব্যাপার আমার অন্তরে খ্রিস্টান ইজম আছে আরেকজন অন্তরে ইহুদি ইজম আছে আরেকজন অন্তরে বৌদ্ধ ইজম আছে আর তুমি মুসলিম তোমার মনের ব্যাপার ভিতরের ব্যাপার ওটা বাইরে প্রকাশ পাবে না বিবাহ সাদীর ক্ষেত্রেও নেই সামাজিক কথার ক্ষেত্রেও নেই আর রাষ্ট্রনীতি তো নেই অর্থনীতিতে তো নেই ওসব কোথাও নেই ওটা শুধু ভিতরে এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যা মুসলিম দেশে বাস্তবায়নের চেষ্টা করছে এক শ্রেণীর ইসলাম বিরোধী লেভেল তাদের মুসলিম তারা আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা রাখা এটি হচ্ছে ইমানের দাবি ইমানি ফরজ আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী সালাম সম্পর্কে বলছেন কাদ কানাতুম ওসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলী সালামের মধ্যে ইব্রাহিম আলী সালামের মধ্যে কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ মানে কি তাকে অনুসরণ করতে হবে না হবে না অনুসরণ করতে হবে কাল কম যখন তিনি বললেন যে ইন্না বোরা মিনকুম অমিম্মা তাবুদুন আমিন্দুনিল্লাহ তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি নিজের জাতিকে বললেন জাতি যারা মুশরেক পত্তলিক আজর বাবা মূর্তি তৈরি করে আর মূর্তির পূজা করে মূর্তির পূজা করায় লোকজনকে হ্যাঁ মূর্তির ব্যবসা করে প্রতিমার ব্যবসা করে ইন্না বোরাও মিনকুম আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমাদের থেকে আল্লাহ ছাড়া যেসবের পূজা করছো বাতিলের পূজা তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি কাফার না বেকুম তোমাদেরকে অস্বীকার করি তোমাদের এই ভ্রান্ত মতবাদ অস্বীকার করি তাহলে অস্বীকার করতে হবে বাতিলকে কি করতে হবে অস্বীকার করতে হবে অব্বাদা আরো শুনেন অব্বাদা বাইনানা অবাইনা কুমুল আদা ওয়াহ আর আমাদের মাঝে তোমাদের মাঝে শত্রুতা কি হয়েছে স্পষ্ট হয়ে গেছে যে শত্রু আল্লাহর শত্রু তখন আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর শত্রু তাহলে আমাদের শত্রু কতক্ষণ পর্যন্ত কতদিন পর্যন্ত মেনু যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ইমান না নিয়েছ যতক্ষণ এক আল্লাহর জন্য এবাদতকে খাস না করেছে তোমাদের সাথে এই ধর্মীয় শত্রুতা ইমানই শত্রুতা আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা ব্যক্তি সাথে কোনো শত্রুতা নেই ব্যক্তি কোনো ঝগড়া নেই তোমার সাথে দ্বন্দ্ব নেই আর এই শত্রুতার কথা আল্লাহ উল্লেখ করে এর জন্য কি করেছেন ওয়ালি আজালিহা সরে আল জিহাদু আর এই তৌহিদ প্রতিষ্ঠা আর শিরকে মুছে দেওয়ার জন্যই জেহাদকে বিধিবদ্ধ করা হয়েছে জেহাদের শরীয়তি বিধান নাজল হয়েছে আল্লাহ রাস্তায় জেহাদ কিসের জন্য তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য আর শিরকে পৃথিবী থেকে আল্লাহর জমিন থেকে মুছে ফেলার জন্য জমিন আল্লাহর আসমান আল্লাহর বায়ু আল্লাহর মখলুকাত সৃষ্টি আল্লাহর মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য আর মানুষ মানুষের পূজা করবে বরং মানুষ মূর্তি পূজা করবে বরং মানুষ মাটি পূজা করবে কবর মাজার পূজা করবে এই জন্যই আল্লাহ রবুল্লা আলমের জেহাদের বিধান নাজল করেছেন কামা কালা তালা যেমন মহান আল্লাহ এর সাদ করেছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে থাকো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা আছে ফিতনা যতক্ষণ পর্যন্ত মুছে যায়নি ফিতনা সাফ হয়ে যায়নি ফিতনা দূর হয়ে যায়নি নবিসাল বলছেন ফিতনা হচ্ছে শির্ক আল ফিতনা তো শির্ক শির্কের ফিতনা সবচেয়ে বড় ফিতনা কারণ শির্কের দ্বারা যে ফিতনা হয় তা হচ্ছে ইমান হরণ করার ফিতনা ফিতনা বিপর্যয় দ্বারা কখনো কখনো মানুষের ক্ষয়ক্ষতি হয় কিরকম জানি ক্ষয়ক্ষতি হলো আহত হলেন মার খেলেন কখনো আর্থিক ক্ষয়ক্ষতি হলো কখনো পারিবারিক ক্ষয়ক্ষতি হলো কখনো দেশের কিছু ক্ষয়ক্ষতি হলো বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হলো আর সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে ইমানের ক্ষয়ক্ষতি জি ইমানের ক্ষয়ক্ষতি কিসের দ্বারা হয় চোরের দ্বারা হয় না ডাকাত দ্বারা হয় না কিসের দ্বারা হয় মুশরেকের দ্বারা হয় মুশরেকের দ্বারা ইমান হরণ করা মুশরেক ইমান হরণ করার জন্য বসে আছে আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত ফিতনা পৃথিবী থেকে না মুছে গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো কুল্লাহ এবং দিন একমাত্র আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত নিখুঁত নির্ভেজাল না হয়ে গেছে এবাদত বন্দেগি আনুগত্য একমাত্র আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো তো এই যে প্রথম সমস্যাটি লেখক উল্লেখ করলেন তাতে বেশ কিছু কথা আমরা জানতে পারলাম তা হচ্ছে কাফের মুশরেকদের ভ্রান্ত মতবাদ যারা আল্লাহ ছাড়া অন্যের বন্দী করে অন্যের কাছে দোয়া করে তারা মুসলিমের লেবেল দিয়ে হোক কবর মাজার পূজার আকারে অথবা মূর্তি পূজাই করাই হোক অন্য কিছুর পূজা করা হোক তাদের ভ্রান্ত ধারণা যে তারা কি জন্য এসবের পূজা পাঠ করে এবং নবী করিম সাল্লা সাল্লাম যে তার বিরোধিতা করেছেন সর্বপ্রথম এবং প্রথম তালিম শিক্ষা তিনি দিয়েছেন আল্লাহর একত্বের এবং বলেছেন যে এবাদত বন্দীকে নিজের খেয়াল খুশি করলে হবে না বরং আল্লাহ রবুল আলম যেইভাবে দিনকে মনোনীত করেছেন সেই দিনের বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহর এবাদত করার সাথে সাথে এবাদত নবী করিম সাল্লাহামের তারিকা মোতাবিক হইতে হবে এই জন্য ওলামারা এবাদতের ক্ষেত্রে দুইটি শর্তের কথা উল্লেখ করেছেন প্রথম শর্ত হচ্ছে যে এবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখলাস হইতে হবে অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য খালিস করতে হবে নির্ভেজাল করতে হবে আল্লাহ আলিল্লাহিদ্দিনুল খালিস আল্লাহ কোরআনে বলছেন যে দিনকে আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল করতে হবে অমা উমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলেসিন আল্লাহদ্দিন তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে যে আল্লাহর জন্য দিনকে খালেস করে নির্ভেজাল করে এবাদত বন্দী করবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এবাদত বন্দী করবে নিজের খেয়াল খুশি নয় বরং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম রাসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে এবাদত গিয়ে তরিকা শিখেছেন সেই মোতাবেক এবাদত বন্দী করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে নবী করিম সাল্লাহ ইসলামের আদর্শ মোতাবেক যদি না করা হয় প্রথমটি না হয় মানে একমাত্র আল্লাহর জন্য করলেন আল্লাহর জন্য করলেন অন্যের জন্য করলেন তাহলে এই আমলের নাম শির্ক আর যদি একমাত্র আল্লাহর জন্য করেন আর রসুল উল্লাহামের তরিকায় একমাত্র না হয় আরো অন্যান্য তরিকায় হয় তাহলে তার নাম হচ্ছে বেদাত ইসলাম সর্বপ্রথম এই দুইটি কুসংস্কার দুইটি অপরাধকে নির্মূল করার জন্য এসেছে তা হচ্ছে সিরকে মুছে ফেলার জন্য আর বেদাত খেয়াল খুশি এবাদত বন্দী করে খেয়াল খুশি পুজো পাঠ করাকে মুছে ফেলার জন্য ইসলাম এসেছে আর এই জন্যই আল্লাহর বান্দাদের শত্রুতা সৃষ্টি হয়েছে কাদের সাথে আল্লাহর শত্রুদের সাথে কারণ তার আল্লাহর দিনের সাথে শত্রুতা করেছে ভাষ্যকার বলছেন যে তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা কাফের মুশরেক তাদের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন আমাদের ওপর তিনটি দায়িত্ব আরোপ করেছেন তিনটি দায়িত্ব দিয়েছেন প্রথম দায়িত্ব হচ্ছে যে তাদের সাথে শত্রুতা রাখা আল্লাহর শত্রুদের সাথে কি রাখা শত্রু তারা খা কারণ তারা আল্লাহর শত্রু আল্লাহ রসুলের শত্রু সুরা মোজাদেলায় বেশ বড় আয়াত রয়েছে আল্লাহ ইসাদ করেন লা তাজিদ কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদাল্লাহ রাসূলা এমন জাতি যারা আল্লাহর প্রতি ইমান রাখে পরকালে বিশ্বাস রাখে তারা কি এমন পাবে না যে যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেছে বিরোধিতা করেছে তাদের সাথে মহাব্বত ভালোবাসা রাখবে এমন পাবে না অর্থাৎ মুমিন হতে পারে না যে আল্লাহর শত্রুদের সাথে আল্লাহ রসুলের শত্রুদের সাথে ভালোবাসা রাখবে ওলাউ কানু আবা আহম যদিও বাবা মা হোক না কেন দাদা দাদি নানা নানি হোক না কেন তারা মুশরেক কবর মাজার পূজারিয়া তাদের সাথে মহাব্বত ভালোবাসা রাখবেন না আও আবনা আহম সন্তান সন্ততি হোক না কেন আও ইখওয়ান আকুম ভাই বোন হোক না কেন আও আশিরা তাহ নিজের বংশের লোক হোক না কেন জাতির লোক দেশের লোক ভাষাভাষী হোক না কেন এদের অন্তরে আল্লাহ ইমানকে বিধিবদ্ধ লিখে দিয়েছেন এদের অন্তরে ইমান আছে যারা আল্লাহর শত্রুদেরকে ভালোবাসে না ও আইয়াদাহম বেরোহিম মিনহ আল্লাহ এদেরকে শক্তিশালী করে থাকেন আল্লাহ সুরা আরো এরশাদ করেছেন আয়াত নম্বর হে মমিনগণ তোমরা তোমাদের বাপদাদাদেরকে পূর্বপুরুষদেরকে তোমাদের ভাই বোনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না তাদেরকে ভালোবাসতে পারো না ইনিস তাহাবুল কুফরা আলাল ইমান যদি তারা ইমান বাদ দিয়ে কুফরিকে তারা ভালোবেসে নিয়ে থাকে ইমান বাদ দিয়ে যদি কুফরিকে ভালোবেসে নিয়ে থাকে নাস্তিকতাকে ভালোবাসে নিয়ে থাকে মূর্তি পূজাকে ভালোবাসে নিয়ে থাকে কবর মাজার পূজাকে ভালোবেসে নিয়ে থাকে আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দীকে ভালোবেসে নিয়ে থাকে তাহলে তাদেরকে তোমরা ভালোবাসতে পারো না অমাইয়াত মিনকুম ফাউলাই কেউ যদি তাদেরকে ভালোবাসে কাফের মুশরেক পত্তলিক কবর মাজার পূজারি তাদেরকে ভালোবাসে তাহলে তারা কারা ফাউলাই কাহমল জালেম তারাই হচ্ছে জালিম সুতরাং আজকে আন্তর্জাতিক পর্যায়ে একটি ভ্রান্ত ডাক শোনা যায় তা হচ্ছে সমস্ত ধর্মগুলি উদ্দেশ্য তো সৎ সুতরাং সমস্ত ধর্মগুলিকে কাছে কাছে নিয়ে আসতে হয় যাকে বলছে তারা তাকারব ফিলাদিয়ান সমস্ত ধর্মগুলিকে কি করতে হবে কাছাকাছি করে নিয়ে আসতে হবে সমন্বয় করতে হবে সমন্বয় করা পর্যন্ত হ্যাঁ, কাছে নিয়ে আসতে হবে দূরদূরি না থেকে কাছে নিয়ে আসতে হবে এবং একে অপরকে ভালোবাসতে হবে একে অপরের ধর্মকে ভালোবাসতে হবে একে অপরের ধর্মকে ভালোবাসতে হবে মানে যেমন আপনি ইসলামকে ভালোবাসবেন তেমন হিন্দুইজমকে ভালোবাসবেন তেমন বুদ্ধিজমকে ভালোবাসবেন তেমন ইহুদি মতবাদকে ভালোবাসবেন তেমন খ্রিস্টান ভ্রান্ত মতবাদকে ভালোবাসবেন সব সমান একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং এতে অনেক ফাসেক ইসলামের শত্রু মুসলিমরা ইসলামের লেবাস পরে বসে আছে তারা আহ্বান করেছে এই দিকে এইরকম ভ্রান্ত মতবাদ থেকে সাবধান হয়ে যাবেন এবং শুনে রাখুন নবী করিম সাল্লাহ আলী ইসলামের হাদিস তিনি বলছেন ওয়াল্লাজি নফস মোহাম্মদিন বিয়াদিহি সে আল্লাহর কসম করে বলছি বা সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন রয়েছে প্রাণ রয়েছে নফসো মোহাম্মদিন বেয়াদহি লায়াসমাবি আহাদুমিন হাজহিল ওম্মাহ আমার সম্পর্কে কোন ব্যক্তি যদি শুনতে পায় সে ইয়াহুদি হোক ইয়াহুদিউন ওলা নাসরানিউন অথবা খ্রিস্টান হোক অথবা হিন্দু হোক অথবা শিখ হোক অথবা বৌদ্ধ হোক যে কেউ হোক নাস্তিক হোক রাশিয়ার হোক চাইনার লোক হোক সারা পৃথিবীর যেখানকার মানুষ হোক না কেন কেউ যদি আমার সম্পর্কে জানতে পারে যে মোহাম্মদ রসুল্লাহাম লাস্ট প্রফেট শেষ নবী শেষ রাসুল হয়ে এসেছেন এবং তার দিন সারা বিশ্বের মানবতার জন্য তিনি রাহমতুল্লিল আলমিন তিনি কাফাতাল্লিন্না সমস্ত মানুষের জন্য জানতে পারলো সোম্মাইয়া মতু তারপরে মরে গেল ওই অবস্থায় অমুসলিম হয়ে কাফের হয়ে মরে গেল নাবির প্রতি ইমান নিয়ে আসলো না ওয়ালাম ইউমেন বিল্লাজি উরসেল তো বেহি আর যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে ওর আন নিয়ে পাঠানো হয়েছে হাদিস নিয়ে পাঠানো হয়েছে ওহি নিয়ে প্রেরিত হয়েছে আমি তার প্রতি ইমান নিয়ে আসলো না ইল্লা কানামিন আসহাবিন্নার তাহলে সেই ব্যক্তি কি হবে জাহান্নাবি হবে বলছিলাম একটি কথা বলতে ছেড়ে দিয়েছি যে যত কাফের গুলি রয়েছে সমস্ত গুলির হুকুম হচ্ছে এক দুনিয়ার পার্থিব ক্ষেত্রেও আর পরলৌকিক ক্ষেত্রেও পার্থিব ক্ষেত্রে কি যে সবাই হচ্ছে কাফের মুশ্রিক যারা আল্লাহর সত্য দিনকে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের মুশ্রিক সে নাস্তিক হোক আর আস্তিক মুশ্রেক হোক কবর পূজার রাজা আকারে মুশ্রেক হোক মাজার পূজার আকারে মুশ্রেক হোক অথবা পুতুল প্রতিমার আকারে শির করে মুশ্রেক হোক সমস্ত এরা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে এরা হচ্ছে মুশরেক আর পরলৌকিক ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে তারা মুশরেক হয়ে থাকলো সেই জন্য তারা চিরকালের জাহান্নামি শুধু জাহান্নামি নয় তারা চিরকালের জাহান্নামী কারণ আল্লাহ রব তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন বলছিলাম যে তাহলে আল্লাহর শত্রুদের ক্ষেত্রে আমাদের ওপর তিনটি দায়িত্ব আল্লাহ ন্যস্ত করেছেন একটি হচ্ছে তাদের সাথে শত্রুতা রাখা দুই নম্বর হচ্ছে তাদেরকে ইমানের দাওয়াত আহ্বান করা বলতে হবে যেমন নবী সাল্লাম বলেছেন মক্কার মুশরেক কাফেরদেরকে ইয়া ইহান না সে মানব সকল তাহলে মুক্তি পেয়ে যাবে সারা বিশ্বের অমুসলিমদেরকে এই দাওয়াত পৌঁছাতে হবে মুসলিম উম্মাকে মুসলিম জাতির দায়িত্ব যে হে মানব সকল বলো আল্লাহ ছাড়া কেউ মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ প্রতি যখন ইমান নিয়ে আসবে বলতে হবে যে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো হজ করো সৎ কাজ করো পাপ থেকে বেঁচে থাকো হ্যাঁ মহিলারা তোমরা পর্দা করো এইভাবে ইসলামের দাওয়াত দিতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের একমাত্র অনুসরণের দাওয়াত দিতে হবে ইমানের দাওয়াত এবং নবী সাল্লাহ সাল্লামের অনুসরণের দাওয়াত দিতে হবে দুটি হইল প্রথম যে শত্রুতা রাখতে হবে আর শত্রুতা রাখা মানে এই না যে তুমি জাহান নামে যাবি যা তা আমার কি যখন শত্রু তোকে জাহান নামে পাঠিয়ে দেবো এটাই করতে হবে কি না শত্রু তো আমার সাথে ব্যক্তি ব্যক্তি শত্রুতা তো নেই শত্রুতা আছে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য শত্রুতা কারণ সে আল্লাহর শত্রুতা আমার শত্রু কিন্তু আল্লাহর মিত্র কি করে হবে তার ব্যবস্থা নিতে হবে আল্লাহর দোস্ত কেমন করে হবে তার ব্যবস্থা নিতে হবে তা হচ্ছে ইমানের দাওয়াত দেওয়া যায় ইমান নিয়ে আসো কালিমা পড়ে নাও নামাজ পড়ো হ্যাঁ শিরিক করিও না কবর মাজারে শেষদা করিও না তাহলে আল্লাহর মিত্র আল্লাহর দোস্ত তুমি হয়ে যাবে তখন আমি আর তুমি তো ভাই ভাই হয়ে গেলাম ফাঁসবাহ তুমি নেমাতি এখোয়ানো আল্লাহর রহমত হলো যে সব ভাই ভাই হয়ে গেলাম যখন ভাই ভাই হয়ে গেলাম তো দাস আমাদের শত্রুতা শেষ হয়ে গেল তো দ্বিতীয় বিষয় যেটি আমাদের উপর ফরজ তা হচ্ছে ইমান এবং ইসলামের দাওয়াত দিতে হবে আল্লাহর শত্রুদেরকে মুশ্রেকদেরকে পত্তলিকদেরকে কবর মাজার পূজারীদেরকে তৃতীয় বিষয় যেটি আমাদের উপর ফরজ তা হচ্ছে যদি তারা ইসলামকে অস্বীকার করে এবং ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করে তাহলে আমাদের সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কথা ভালো করে বুঝে রাখবেন সাধ্য মোতাবেক সাধ্য যতটা আমাদের আছে আমাদের ক্ষমতায় যতটা আছে ততটা করতে হবে তারা যদি অস্বীকার করে ইসলামকে এবং ইসলাম প্রচার হতেও দিচ্ছে না যদি কাউকে ইসলাম এর কথা বলেন তাহলে রাস্তায় বাধা সৃষ্টি করে আর যদি কেউ কলেমা পড়ে নেয় তখন তার উপর জুল অত্যাচার শুরু করে যেমন মক্কার কাপের আবু জাল আবুল আহবরা সোমাইয়ার উপর নির্যাতন চালাইতো আম্মারের উপর নির্যাতন চালাইতো আম্মারের পিতা ইয়াসের প্রতি নির্যাতন চালাইতো বেলালের উপর নির্যাতন চালাইতো চালাতো চালাতো না সেই রকমে যদি নির্যাতিত হয় মুসলিম কি জন্য কালিমা এলা এলাহ ইল্লাহ পড়ার জন্য তাহলে কি করতে হবে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে কিন্তু সাধ্য মোতাবেক এখন সাধ্য মোতাবেক জেহাদ